বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদেরই বাংলাদেশ একসময় বেদিনের আস্তানা হিসেবে পরিচিত ছিল বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে আরব ইরাক বাগদাদ পারস্য বোখারা দিল্লির ও বলক থেকে দিন ইসলাম কায়েমের লক্ষ্যে আউলিয়া কেরামগণ এদেশে এসেছিলেন মৃত্যু পূর্ব পর্যন্ত দিন ইসলামের দাওয়াত দিয়ে আবার এদেশে ঘুমিয়ে আছেন তারা হাজার বছরের সেই ইতিহাস আজ আমাদের স্মৃতির অন্তরালে হারিয়ে যেতে বসেছে হে বাংলার মানুষ এই আউলিয়া কেরামের খেদমত অবিস্মরণীয় আমরা যাদের কাছে ঋণী তোমরা আজ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করো বাংলাদেশ জানো কি রে তাহাদ তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ পিতৃহারা শাহ জালাল ছেড়ে জন্মভূমি ইয়ামেন থেকে সিলেট এসে ধরেন সেই সে জমি পিতৃহারা শাহ জালাল টেসে ধরেন সেই সে জমি সেখান থেকে পৌঁছিয়ে দেন সেখান থেকে পৌঁছিয়ে দেন দিনেরই পয়গা বাংলাদেশ ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম তোমার বুকে করল কায়েম খোদার দিন সেলাম বাংলাদেশ মায়া মমতা ত্যাগ করে পিতৃভিটা খাওয়ার তিন শত ষাট সঙ্গী নিয়ে ভাঙেন গোড়ের ঘাড় মায়া মমতা ত্যাগ করে পিতৃভিটা খাবার তিন শত ষাট সঙ্গী নিয়ে ভাঙেন গোড়ের ঘাড় সেই সেই কীর্তি আজ গাহে সিলেটেরি ধাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ কাফির সনে জিহাদ করে ছিন্ন হয়ে কার সিংহ পুরুষ জালাল সেরা কল্লা শহীদ পীর কাফির সনে জিহাদ করে ছিন্ন হয় কার সিংহ পুরুষ জালাল সেনা কল্লা শহীদ পীর ছিন্ন মস্তক জিকির করে ছিন্ন মস্তক জিকির করে আল্লাহ আল্লাহ নাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম ও বাংলাদেশ গাউসে পাকের পৌত্র যিনি শাহমাখ দুম্পি ভাঙতে এলেন রাজশাহীতে জালিম রাজার শির গাউসে পাকের পৌত্র যিনি শাহ ভাঙতে এলেন রাজশাহীতে জালিম রাজার শি নর বলি বিদায় নিল নর বলি বিদায় নিল জুলুমবাজি কাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ বলক দেশের যুবরাজ শাহ সুলতান রুমি মোমেন শাহী চলে এলেন ছেড়ে জন্মভূমি মলুক দেশের যুবরাজ শাহ সুলতান রুমি মোমেন শাহী চলে এলেন ছেড়ে জন্মভূমি মোমেন শাহীর নেত্র কোনায় মোমেন শাহীর নেত্র কোনায় তারি মাকা বাংলাদেশ করে ও বাংলাদেশ জানো কিরে তাহাদেরি নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ হিন্দু রাজা গোষ্ঠী সহ শুনল রুমির বয়ান তার নজরের তাসিরে রাজা পেরেশান হিন্দু রাজা গোষ্ঠী সহ শুনল রুমির বয়ান তার নজরের তাসিরে রাজা পেরেশান তারি হাতে করলো কবুল তারি হাতে করলো কবুল খোদার দিন ইসলাম ও বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম ও বাংলাদেশ নোয়াখালীতে দিনের বাতি জ্বালালো কোন পীর মিরান শাহ নামের অলি বংশ জিলানি নোয়াখালীতে দিনের বাতি জালাল কম্পি মিরান শাহ নামের অলি বংশ জিলানি কাদরিয়া কায় লেখা কাদরিয়া কায় লেখা আছে তাহার নাম বাংলাদেশ গরিও বাংলাদেশ জানো কিরে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ দিল্লি হতে শেখ ফরিদ এলেন ফরিদপুর জলদস্যুদের ডাকানায় ডাকাতিয়া সুর দিল্লি হতে শেখ ফরিদ এলেন ফরিদপুর জলদস্যুদের ডাকানায় ডাকাতিয়া সুর সেই সুরকে পাল্টে শিখান সেই সুরকে পাল্টে শিখান খোদারি কালা বাংলাদেশ ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম মধ্যপ্রাচ্যের আদম পি এলেন বগুড়ায় বল্লাল সেনকে রুখতে গিয়ে শহীদ হয়ে যায় মধ্যপ্রাচ্যের আদম পি এলেন বগুড়ায় বল্লাল সেনকে রুখতে গিয়ে শহীদ হয়ে যায় শহীদের বদলা আজি সেই শহীদের বদলা আজি বগুড়া ইসলাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদের তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ বাগদাদ হতে কে এলেন ওই রাজধানী ঢাকায় হিন্দু রসম রেওয়াজ দিলেন মিটিয়ে ধুলায় বাগদাদ হতে এলেন ওই রাজধানী ঢাকায় হিন্দু রসম রেওয়াজ দিলেন মিটিয়ে ধুলায় কামেল পীর সাহায়ালি কামেল পীর সাহায়ালি বাগদাদি তার নাম বাংলাদেশ ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ আরব থেকে চট্টগ্রামে এলো বারো আউলিয়া বদর মোর শাহ আমানত আর কত আসফিয়া আরব থেকে চট্টগ্রামে এলো বারো আউলিয়া শাহ আমানত আর কত আসফিয়া বিশ্বজোড়া বাইজি বিশ্ব বিশ্বজোড়া বাইজি দিল ছাড়িয়া বস্তাম বাংলাদেশ ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদের নাম তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ খুলনা জেলায় দিন কায়েমে কার সে অবদান পারস্য ছেড়ে বাগের হাটে এলেন খান জাহান খুলনা জেলায় দিন কায়েমে কার সে অবদান পারস্য ছেড়ে বাগের হাটে এলেন খান জাহান তারি স্মৃতি করছে বহন তারি স্মৃতি করছে বহন ষাট গম্বুজের খাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ সোহবতে কার পাষণ্ড দেন হইতো ভূতল দিল্লির নাসির দিনাজপুরে হইলে না বীরভূত সোহবতে কার পাষণ্ডদের হইতো ভূত দিল্লির নাসির দিনাজপুরে হইলে না বীরভূত বৌদ্ধরা সব উঠল গে বৌদ্ধরা সব উঠল গে তাওহিদের কালাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ যশোরে বারো বাজার নাম কোন কারণে হলো বারো জন পীর দিন কায়েমে জীবন কাটায় দিল যশোরে বারো বাজার নাম কোন কারণে জীবন কাটাই দিল ভুলছি মোরা সেই ইতিহাস ভুলছি মোরা সেই ইতিহাস কতই না তার দাম বাংলাদেশ উড়িও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ ডাকাতিয়া নদীর তীরে ঘুমায় কামেল পীর শাগ শরীফ বাগদাদি সে হাদি বাঙালি ডাকাতিয়া নদীর তীরে ঘুমায় কামেল পীর শাহ শরীফ বাগদাদি সে হাদি বাঙালি কুমিল্লার যাই রে সে তাই কুমিল্লার যাই রে সে তাই আহলে খাসো আম বাংলাদেশ ওরে বাংলাদেশ জানো কি রে নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ হিন্দু রাজা নাটেশ্বর ভুগে অনসরগে কামেল পীর হাত খানি তার রাজার দেহে মাগে হিন্দু রাজা নাটেশ্বর ভুগে অনসরগে হাতখানি তার রাজার দেহে মারে সুস্থ হয়ে কালমা পড়েন সুস্থ হয়ে কালমা পড়েন মানেন দিন ইসলাম বাংলাদেশ বলেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ বিদেশ হতে এলেন পীর এসব আউলিয়া চার তরিকার ভক্ত যারা চিস্তিয়া কাদেরিয়া বিদেশ হতে এলেন পীর এসব আউলিয়া চার তরিকার ভক্ত যারা চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দি মুজাদ্দেদি নকশাবন্দি দি জানো তাদের নাম ও বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ বাংলার জমিন পারত যদি কইতে কোনো কথা পিরাউলিয়া রক্ত কোথায় বলতো তাদের ব্যথা বাংলার জমিন পারত যদি কইতে কোনো কথা পিরাউলিয়া রক্ত কোথায় বলে তাদের ব্যথা বলে দিত জোর আওয়াজে বলে দিত জোর আওয়াজে ঝরসে যে থায় ঘাম বাংলাদেশ ও বাংলাদেশ যেন কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ পিরাউলিয়ার কারামতে বেদিন মমিন হলো উদারতা ব্যবহারে কাফেলায় যোগ দিল পিরাউলিয়ার কারামতে বেদিন মমিন হলো উদারতা ব্যবহারে কাফেলায় যোগ দিল শত্রু বেশে কেউ বা শত্রু বেশে কেউ বা সাজিল গোলাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ অলিয়াউলিয়ার এই অবদান অটুট রাখতে বেশ হিজিবুল্লার দুই সেনানি জীবন করেন শেষ অলিয়াউলিয়ার এই অবদান অটুট রাখতে বেশ হিজিবুল্লার দুই সেনানি জীবন করেন শেষ নেসার সালে দুই মুজাদিদ নেসার সালে দুই মুজাদিদ সারসি নামো কাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ রুহানি আওলাদ মোরা এসব পিরাউলিয়া তাদের পথে চলব সবে ভয় কি আছে আর রুহানি আওলাদ মোরা এসব পিরাউলিয়া তাদের পথে চলব সবে ভয় কি আছে আর তাদের স্মৃতি ধরব বুকে তাদের স্মৃতি ধরব বুকে করব না নীলা বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ সেরেকে বেদাত দূর করিতে আসেন পিরাউলিয়া পাপের মেলা বসায় কারা তাদের সে নাম নিয়া সেরেকে বেদাত দূর করিতে আসেন পিরাউলিয়া পাপের মেলা বসায় কারা তাদের সে নাম নিয়া দুর্ভাগারা তবা করো দুর্ভাগারা তবা করো করো না এই কাম বাংলাদেশ করেও বাংলাদেশ জানো রে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ হাজার বছর চলছে যাদের খেদ মতো বিরাম তাদেরকে ভুলছে কারা করছে যে বদনাম হাজার বছর চলছে যাদের খেদ মতো বিরাম তাদেরকে ভুলছে কারা করছে যে বদনাম বদনাম নয় দূর নাম নয় বদনাম নয় দূর নাম নয় দাওলা খোসালা বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো গিরে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো গিরে তাহাদের নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম